করুণা দান করেন নাকি এটাই আমরা এই যে প্রথম সুরাতা বলছে আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা একমাত্র বিশ্ব প্রতিপালকের জন্য এখন বিশ্ব প্রতিপালককে রহমান তিনি পরম করুণাময় এবং অতি দয়াবান অতি দয়ালু পরম করুণাময় এবং অতি দয়ালু এই যে মনে করো আমরা চোখের সামনে যা কিছু দেখতেছি এটি এগুলো কার আল্লাহ তালার এই যে আমরা গুনার কাজ করি তারপর আল্লাহ তালা আমাদেরকে তার পানি খাওয়া বন্ধ করে দিছে আমরা গুনার কাজ করি কিন্তু আল্লাহ তালার বাতাস নেওয়া বন্ধ করে দিছে আমরা গুনার কাজ করি আমাদের চক্ষু দিয়া তো আল্লাহ তালার দেওয়া এই চক্ষু দিয়া তো আমরা সবসময় দেখতেই আছি নাকি কোন সময় কি আল্লাহ বন্ধ করছে করেন নাই তাহলে চিন্তা করে দেখো আমরা এত গুনার কাজ করি আল্লাহ তালা কোনো সময় তাহলে কত বড় দয়াবান আর দুনিয়ার মানুষে যদি তুমি যদি আমার কথা না শোনো তাহলে কি করি মাইট দেই নাকি সাথে সাথে শাস্তি একবার দুইবার তিনবার বেশি হলে পাঁচবার সাতবার এরপরে কি শাস্তি মনে করো তোমার আব্বু তোমার আব্বুর কথা তুমি শোনো না তাহলে তোমার আব্বু কি করবে একবার দুইবার তিনবার পাঁচবার এরপরে কি দিবে মায়ের দিবে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন পৃথিবীতে এখন আল্লাহ তালার আমরা কথা শুনি না ঠিক মতো নামাজ পড়ি না তিনি যেভাবে বলছেন সেভাবে পর্দা করি না তারপরে হারাম কাজ করি হারাম খাই তাহলে এই কাজগুলো করার কারণে কি আল্লাহ তালা আমাদেরকে তার নেওয়াত বন্ধ করে দিতে পারতেন না ইচ্ছা করলে মনে করে আল্লাহ যদি বন্ধ এখন ইচ্ছা করেন বলেন এই তোমার চোখ বন্ধ তাহলে সাথে সাথে আমার কি চোখ বন্ধ এই তুমি এখন কথা বলতে পারবে না সাথে সাথে কি আমার মুখ বন্ধ হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা এত গুণা করি এত চিন্তা করি খারাপ কাজ করি আল্লাহর অবাধ্য চলি কোন সময় আল্লাহ এগুলা বন্ধ করছেন করে না তাহলে চিন্তা করো আল্লাহ তালা কত রহমান রহিম কত দয়ালু এই কারণে আমরা সেই মালিকের প্রশংসা করতেছি যেই মালিকের যেই মালিক আমাদেরকে বিনা আর কি আমাদের তার ইচ্ছায় আমাদেরকে আমাদের গুনার কারণে গুনাহের পরেও আমাদেরকে কি করছেন আমাদেরকে নেয়ামত দান করতেছেন অনবরত আমরা তার নেয়ামত ভোগ করতেছি প্রতি সেকেন্ডে সব সময় যতদিন আমি এই দুনিয়াতে থাকতেছি একেবারে জন্ম থেকে শেষ পর্যন্ত যতটুকু আমার একেবারে প্রথম থেকে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কার রহমতের উপর দিয়ে আমি চলতেছি আল্লাহ তালার রহমতের উপর দিয়ে চিন্তা করো এত বড় একজন মানুষ সে ছিল এক ফোঁটা পানি সে ছিল কি এক ফোঁটা পানি চিন্তা করে দেখছো এর ভিতর থেকে আল্লাহ তালা এক ফোঁটা পানির থেকে কি করছেন মুখ তারপরে মায়ের পেটের ভিতরে ছিল তা ছিলাম তারপরে কি তারপরে চোখ হইলো তারপরে হাত মুখ মায়ের পেটের ভিতরে আমরা খেয়ে দে কিভাবে বাঁচছি অথচ দুনিয়ার ভিতরে আমরা না খেয়ে বাঁচতে পারি না নাকি অথচ মায়ের পেটের ভিতরে কিন্তু আমরা দশ মাস দশ দিন কি করছি বেঁচেছিলাম কে বাঁচাইছে আল্লাহ সেখান থেকে আমরা দুনিয়াতে আসছি আসার পরে কি হয়েছে ছোট ছিলাম তারপরে আস্তে আস্তে বিভিন্ন পরিস্থিতি আমার মা বাবা আমাদেরকে কি করছে লালন পালন করে আল্লাহ তালা তাদেরকে দায়িত্ব দিছে তারা এই দায়িত্ব পালন করিয়া আমাদেরকে লালন পালন করতে করতে করতে কি করলো আজকে বড় করলো জ্ঞান এখন আমরা বুঝতেছি আসলে আমার মাওলা কি যখন আমার বিবেক আমি আমার বিবেক আমার ভিতরে চলে আসছে তখন আমি এখন চিন্তা করতে পারতেছি আমাদের চিন্তা করা উচিত যে আসলে আমাদেরকে এই ছোট থেকে এই পর্যন্ত কিভাবে কে বানাইলো কে সৃষ্টি করলো কে রহমাত দান করলো কে এত কিছু দান করলো আসলে তখন আমরা খুঁজে উত্তর পাবো কি এই দুনিয়ার সব কিছু প্রশ্ন খুঁজা উত্তর আমরা একমাত্র একটাই পাবো যেটা এগুলা করছেন কে আল্লাহ এই নিয়ামত ভোগ করাইছেন কে আল্লাহ আমাকে চক্ষু হাত পা নাক যা কিছু আমরা দেখতেছি উপভোগ করতেছি সব কিছু কে করতেছেন আল্লাহ খাওয়াইতেছেন আল্লাহ বাঁচাইতেছেন আল্লাহ সুস্থ দিতে সুস্থতার নিয়ামত দিতেছেন কে আল্লাহ সব কিছু কার হাতে আল্লাহর হাতে এবং আল্লাহ সবকিছু আমাদেরকে দিতেছেন এই যে আমরা ভোগ করতেছি এই জন্য আমরা আল্লাহর কাছে সর্ব বিষয়ে প্রশংসা একমাত্র সব কিছুর প্রশংসা একমাত্র কার জন্য আল্লাহ তালার জন্য এবার আরো পরিচয় আছে তিনি কে মালিকিয়াউমিদ্দিন তিনি কে মালিকিয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক বিচার দিবস কোনটা বিচার দিবস হলো পরকাল মৃত্যুর পরে যেই জিনিস হবে সেটা হলো বিচার দিবস অথবা কেয়ামতের দিবস ঠিক আছে এই মনে করো বিচার দিবস এখানে কি ওই দিনে এখন মনে করো আমরা এই যে আমাদের একটা শিখার বিষয় আছে সুরা ফাতে আমরা প্রথমে প্রশংসা করছি তারপরে মনে করো এই প্রশংসাটা আমার করা উচিত ছিল কিভাবে তবা করার পরে কিভাবে তবা কইরা আমি তবা করছি আল্লাহ আর গুণা করবো না এবং এখন আপনার প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আমার মাওলা সব কিছুর প্রশংসার একমাত্র যোগ্য কে আমার মাওলা সব কিছু নেয়ামত আর রহমান রহিম সব কিছু নেয়ামত রহমাত আমার মাওলার অতএব তিনি এত বড় নেয়ামত এত তিনি এত মানে সীমাহীন যার রহমাত সীমাহীন যার কোনো তুলনা নাই রহমাতের কোনো হিসাব নিকাশ নেই রহমাতের করুণার দয়ার কোনো হিসাব নিকাশ নেই সেই মাওলার রহমাত দয়া ভোগ করে আমি বাইসে আছি আল্লাহ তালা আমাকে বাঁচায় রাখছে গুনার থেকে ফিরাইয়া রাখছে আর কি আমাকে সব নিয়ামত ভোগ করার সুযোগ দিতেছে অতএব এরপরে আমি কিভাবে তার একরে গুনার কাজ করি অবাধ্য হই অতএব আমার তবা করা উচিত আমি আর গুণা করব না সমস্ত প্রশংসা আল্লাহ এক আল্লাহ তালার এছাড়া আমি আর কারো প্রশংসা করার সুযোগও দেখি না আর করার কোনো যোগ্য ব্যক্তিও পৃথিবীতে কেউ নাই এই কারণে আমারকে সব এই দুনিয়ার সব কিছু থেকে ফিরিয়া তবা করিয়া আমার আল্লাহর আল্লাহ তালার প্রশংসা করিয়া কি করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমি পিছনে যেই ভুল করছি আর করব না আপনি আপনি একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য অতএব আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন আপনি রহমান আপনি গভর আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন আপনার দয়া দিয়া এবং রহমাত দিয়া ঠিক আছে এরপরে মালিক ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক এবার দেখো বিচার দিবসের মালিক বিচার দিবসটা কেমন এখন যে ব্যক্তি এটা বোঝে সে এখন বুঝবে বিচার দিবস মালি মানে জান্নাত জাহান্নাম বিচার বিচার দিবস মানে কি জান্নাত এবং জাহান্নাম এখন আমি এই যে গুনার কাজ করছি এখন করতেছি এই গুনার কাজ করলে আমার জান্নাত জাহান্নাম যাইতে হবে জান্নাত আমি যদি ভালো কাজ করি এখন এখানে আমার কি কি খেয়াল করতে হবে যারা বুঝে এরা কি খেয়াল করবে মালিকিয়াউমিদ্দিন তিনি বিচার দিবসের মালিক এখন তিনি বিচার দিবসের মালিক আমরা এই কথাটা পড়ছি এখানে এর ভিতরে অনেক কিছু আছে বিচার দিবসের মালিক এখন আমার মনে মনে খেল করতে হবে আল্লাহ আমি তহবা করছি আর গুণা করব না আমি তওবা করছি আর গুণা করব না এবং আপনি আমাকে জান্নাত দান করেন আমাকে জাহান্নাম দিয়েন না যেহেতু আপনি বিচার দিবসের মালিক দুনিয়ার কোনো মানুষ আর ওই বিচার দিন দুনিয়ার কোনো কিছু আর বিচার দিবসে কাজে আসবে না যেহেতু আল্লাহ আপনি বিচার দিবসের মালিক হে আল্লাহ আপনি আমাকে আপনি আমাকে ক্ষমা করিয়া জান্নাত দান করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন এই মালিক ইয়াউমিদ্দিন যখন কোনো ব্যক্তি পড়বে তখন কি খেয়াল করবে এটা খেয়াল করবে কারণ বিচার দিবসের যেহেতু মালিক আল্লাহ বলতেছেন তিনি হলেন কে বিচার দিবসের মালিক তাহলে দেখো আমরা আমরা এতক্ষণ যার প্রশংসা করে আসছি পিছনে তিনি কে তিনি আবার দুনিয়ার মালিক এবং বিচার দুনিয়ার প্রতিফলক এবং বিচার দিবসেরও কি মালিক তাহলে বিচার দিবসে যখন আমার মৃত্যু হবে তখন আমার কি কি করা লাগবে আমার মনে করো আমার যখন মৃত্যু হবে তখন আমার এই দুনিয়া ছাড়িয়া চলিয়া যাইতে হবে তখন আমার আমি দুনিয়াতে কি কাজ করছি খারাপ কাজ করলে আমার গুণা ভালো কাজ করলে আমার খারাপ কাজ করলে আমার জাহান্নাম শাস্তি আর ভালো কাজ করলে আমার কি জান্নাত বা শান্তি পরম শান্তি যেই জান্নাতের যেই জান্নাতের সুখের শুরু আছে আর কোনোদিন শেষ নাই আবার জাহান নামের শাস্তির শুরু আছে আর কোনোদিন শেষ নেই এটা বিভিন্ন পার্থক্য আছে মতানৈক্য আছে যাক সেটা হচ্ছে ভিন্ন কথা তবে আমাদের খেয়াল রাখতে হবে জান্নাত শুরু হবে আর শেষ নেই আর জাহান্নাম শুরু জান্নাতে শুরু হবে তাও শেষ নাই আবার জাহান্নামের শুরু হবে তাও কোনো শেষ নাই কারণ জাহান্নামের এক সেকেন্ডের আজাব কেউ ভোগ করতে পারবে পারবে না এরপরে মালিক ইয়ামুদ্দিন যে ব্যক্তি জানে পড়তে জানে আর কি অর্থ জানে তাহলে সে কি করবে মাদ্রাসায় পড়ছে আলেম হয়েছে সে কি বলবে মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন পড়বে আর তার ওই তওবা করবে আর আল্লাহর কাছে জান্নাত চাবে নাকি গুনার গুনার কাছ থেকে ফানা চাবে জান্নাত আল্লাহর কাছ থেকে চাবে নাকি এই মালিক ইয়ামুদ্দিন তারপরে যেহেতু আল্লাহ আপনি বিচার দিবসের মালিক আল্লাহ আপনি যেহেতু বিচার দিবসের মালিক আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া আপনি আমাকে জান্নাত দান করেন এরপরে এখন মনে করো এটা আমরা আল্লাহর কাছে আবেদন করছি এখন আমাদের দুনিয়াতে কিছু ভালো পথে চলতে হবে না এখন আমি জাননা চাইছি কিন্তু শয়তান তো আমার পিছনে আছে নাকি এই কারণে এই দেখো এরপরে আবার আমরা কি বলতেছি এখন যে ব্যক্তি নামাজ সব জায়গায় ইবাদত বন্দিগি করে না সব জায়গায় তার হুকুম পালন করে না তাহলে সেই ব্যক্তি কি এই কথাটা বললে মানাবে যে আল্লাহ আমরা আপনার ইবাদত করি আপনারই কাছে সাহায্য চাই مالي إياك نعبد وإياك نستعين إياك نعبد আমরা শুধুমাত্র একমাত্র আপনারই আবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন যদি কোনো সাহায্য চাওয়ার প্রয়োজন হয় তাহলে একমাত্র আপনারই কাছে সাহায্য চাই কারণ কারণ কি পিছনে আমরা যাই না আসছি বিশ্ব প্রতিপালক কে আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা তারই করছি যিনি বিশ্ব প্রতিপালক এবং যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু এবং যিনি বিচার দিবসের মালিক এত কিছু আল্লাহ তালার গুণের অধিকারী এখন আমরা বলতেছি আল্লাহ আপনি যেহেতু এত কিছু মালিক দুনিয়া আখিরাতের মালিক আপনি রহম পরম করুন আমা আপনি দয়ালু আমরা আপনার কাছে আপনার এবাদত করি আমরা আর কারো এবাদত করি না আমি তবা যদি আমি অন্য কারো এবাদত করি তাও তবা করলাম আমরা আপনারই আবাদত করি এবং করব আর কারো আবাদত করব না এবং যদি সাহায্য চাইতে হয় তাহলে আপনার কিছু আপনার কাছেই চাই এবং চাইব ঠিক আছে নাস্তা আইন আপনার কাছেই সাহায্য চাব এরপর আমরা কি বলতেছি যেহেতু দুনিয়াতে কি আছে শয়তান আছে আমাদের পিছনে এই কারণে আমরা আল্লাহর কাছে খুব অনুনয় বিনয় করে আবেদন করতেছি আল্লাহ আপনার আমরা আপনার কাছে এবাদাত করতেছি আপনার এবাদাত করি অন্য কোনো মানুষের কথা মানি না এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি নাকি আমরা অন্য কোনো মানুষের ইবাদত করি না একমাত্র আপনার আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই এখন দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে দুনিয়ার কোনো মানুষের কথা শোনা যাবে শয়তানের কথা শোনা যাবে এখন শয়তান আমাদেরকে মাদ্রাসা থেকে ফিরিয়ে রাখে তাহলে শয়তানের কথা কি মানা যাবে যদি কেউ কোনো ব্যক্তি শয়তানের কথা অনুযায়ী মাদ্রাসা থেকে ফিরিয়া থাকলো তাহলে তো সে যদি বলে যে ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন তাহলে তো ভুল হবে কি হবে ভুল হয়ে যাবে কারণ তারে শয়তানের সে শয়তানের কথা অনুযায়ী কি করছে মাদ্রাসা থেকে সরে গেছে তার মানে কি সে আল্লাহর আল্লাহর কথা শোনে নাই তার মানে কি আসলে সে আল্লাহর কাছে এখন যদি আমি বলি যে আমি মাদ্রাসা থেকে সরে যায় যদি বলি মাদ্রাসার বিরোধিতা করিয়া এবং সরিয়া গিয়া বলি যে আল্লাহ আমি আপনার এবাদাত করি এখন আল্লাহ কি বলবে তুই মৃত্যুক কি বলবে আমি নামাজ না পড়িয়া আমি মিথ্যা কথা বইলে বললা আল্লাহ আপনার হুকুম পালন করি এবাদাত করি এবাদাত মানে হলো আল্লাহর হুকুম পালন করা ঠিক আছে আল্লাহ যেভাবে বলছে সেভাবে আল্লাহ বলছে নবীর আদর্শ মাইনা চলা তার হুকুম অনুযায়ী চলা তো এখন আমি মিথ্যা কথা বলছি তাহলে আমি কি আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি আপনার এবাদত করি হবে তখন আল্লাহ বলবে তুমি মিথ্যাবাদী তখন কি বলবে তুমি মিথ্যাবাদী এখন আমি মনে করো একজনের মাল চুরি করলাম তখন আল্লাহ তারা কি বলবেন তুমি মিথ্যাবাদী কারণ কি তুই চুরি করছিস আমার কথা শোনস নাই আমি বলছি চুরি করিস না আমি বলছি মিথ্যা কথা বলিস না সত্য কথা বল তখন তুই আমার কথা শোনস নাই অতএব তুই আসলে একটা মিথ্যাবাদী এখন তুই আমার কাছে আইসা ভান ধরছিস আল্লাহ এটা বলবে না এরপরে মনে করো কেউ যদি মনে করো কাউরে গালি দিল তখন আল্লাহ বলবে তুই তোর মুখ হেফাজত করস নাই তুই তোর মুখ হেফাজত করস নাই তুই আসলে একটা মিথ্যাবাদী আমরা যদি খারাপ কাজ করি পর্দা করি না ঠিক মতো তাহলে আল্লাহ কি বলবে তুই মিথ্যাবাদী যদি বলি ইয়া কানা বুধু ইয়া স্তাইন আল্লাহ বলবে কি তুই একটা মিথ্যাবাদী কারণ কি তুই আমার এই আমি এই চোখ দিয়ে আমি চোখ দিয়েছিলাম ভালো কিছু দেখার জন্য কোরআন শরীফ দেখার জন্য কোরআন শরীফ পড়ার জন্য কোরআন হাদিস দেখার জন্য কোরআন হাদিস দেখা পইরা মাইনা ভালো মানুষকে দেখার জন্য মা বাবাকে দেখার জন্য বৈধ যেগুলা দেখার জিনিস জায়েজ এগুলা দেখার জন্য কিন্তু এই চোখ দিয়ে আমার নেওয়ামাত দিয়ে তুই কি করছস খারাপ খারাপ মানুষের দিকে তাকাইছস বেগানা মহিলার দিকে তাকাইছস মহিলারা আবার বেগানা ছেলের দিকে তাকাইছে এই চোখ তুই আমার কথা অনুযায়ী ব্যবহার করস নাই তখন আল্লাহ কি বলবেন তুই একটা মিথ্যাবাদী আল্লাহ কি বলবে তুই একটা মিথ্যাবাদী যখনই আমি বললি ইয়া কানা বুধু আল্লাহ আমি আপনার এবাদত করি আল্লাহর সাথে সাথে কি বলবে তুই একটা মিথ্যাবাদী নাকি এরপরে ইয়া কানা বুধু ইয়া কানা এরপরে আবার আমি ঠিকমতো পাঁচ হক্ত নামাজও পড়ি না জামাতের সাথে নবীর আদর্শ মানি না সুন্নত তরিকা চলি না তখন আমি যদি যখনই না চলিলাম দাড়ি ঠিক মতো রাখে না মানুষ তখন যদি কেউ না রাখে না রাখে যদি বলে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন তখন আল্লাহ কি বলবে তুই একটা মিথ্যাবাদী কারণ আমি বলছি তুই আমার নবীর আনুগত্য কর যদি কেউ আমার নবীকে ভালোবাসে আমি সে যেন আমাকেই ভালোবাসলো আল্লাহ বলতেছেন তাহলে যেহেতু আমি তোকে বলছি আমার নবীর আদর্শ মান্য করতে তুই আমার নবীর আদর্শ মানুষ নেই তুই আসলে এখন একটা মিথ্যাবাদী তুই বলছ যে তুই আমার হুকুম পালন করছিস আসলে তো তুই আমার হুকুম পালন করিস নাই কে বলতেছে আল্লাহ চিন্তা করিয়া দেখো সুরা ফাতেহার ভিতরে কিন্তু সব এসে পড়ছে পুরা কোরআন শরীফের সব আলোচনা এসে পড়ছে এখন আল্লাহ তালা কি বলতেছেন ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন এত কিছু বলার পরে এখন যখন ইয়া কানাবুদু আল্লাহ আমরা আপনারই আবাদত করি আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য দেন এখন এই কথার সাথে যদি আমার তবা না করিয়া মনে করে আমি হ্যাঁ পিছনে গুণা করছি ভুল হয়ে ভুল হয়ে গেছে কি হয়ে গেছে আমি মিথ্যা কথা বলছি আমি মানুষের দিকে তাকাইছি আর কি খারাপ এই চোখ খারাপ কাজে ব্যবহার করছি হাত খারাপ কাজে ব্যবহার করছি পা দিয়া খারাপ দিকে হাইটা গেছি কান দিয়া গান শুনছি টিভি চোখ দিয়া টিভি দেখছি বিভিন্ন গালিগালাজ করছি মুখ দিয়া গালিগালাজ করছি ঠিক মতো মাওলার হুকুম পালন করি নাই নামাজ পড়ি নাই মাদ্রাসা আসি নাই কোরআন হাদিস পড়ি নাই তখন যদি এটা করি নাই আগে মনে করো এখন আমি আবার তবা করতেছি আল্লাহ আমি এগুলা ভুল করছি আর করব না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন এখন থেকে আমি আপনারই এবাদত করি ঠিক আছে এখন আবার তবা করিয়া ইয়া কানা আবুদু হে আল্লাহ আমি আপনার ইবাদত করি এবং তবা করছি আমি সামনেও আপনার ইবাদত করবো আর আর ভুল করব না ঠিক আছে যখনই আল্লাহ আমি ইয়া কানাবুদু বলবো বলার সাথে সাথে তো আল্লাহ বলবে তুই তো ইয়া কানাবুদু তুই তো আমার আমার ইবাদত করস না আমার হুকুম পালস না পালন করস না তখন আমার সাথে সাথে আমার মনে করতে হবে আল্লাহ পিছনে ভুল করছি আপনি মাফ করিয়া দেন ইয়া কানাবুদু আমি এখন আপনার ইবাদত করি এবং সামনেও আবাদত করি আর কারো মানুষের আবাদত করবো না আপনার মানি হবো না ঠিক আছে এরপরে আমি যদি বলি ইয়া কানাস্তাইন হে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আমি আপনার কাছে কি চাই সাহায্য আচ্ছা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি আমার পিছনের সব যদি ঠিক থাকে তবা করার পরে সব যদি আমি ঠিক থাকে আল্লাহ তালার আল্লাহ যদি আমার কথার সাথে আল্লাহর আল্লাহর ইচ্ছার সাথে আল্লাহ যেভাবে চান আমার কথা যদি সেভাবে হয় তখন আল্লাহ কি করবেন যখন আমি বলছি আল্লাহ আপনার সাহায্য চাই তখন আল্লাহ কি আমাকে সাহায্য থেকে দূরে রাখবো হ্যাঁ যখন সাহায্য চাওয়ার প্রয়োজন হয় তখন আপনার কাছে সাহায্য চাই এবং যখন আমার চলার পথে যখন আমার সাহায্যের প্রয়োজন হবে আল্লাহ তখনও আমি আপনার কাছে কি চাই সাহায্য চাই এটা কেমন সাহায্য সাহায্য এখন আবার অনেক ধরনের দুনিয়ার কাজের ক্ষেত্রে দুনিয়া চলার ক্ষেত্রে ইসলামের উপরে চলার ক্ষেত্রে আল্লাহ আপনার হুকুম পালনের ক্ষেত্রে সুরিয়াদের উপরে চলার ক্ষেত্রে আপনার সাহায্য আমি চাই শয়তান কারণ আমাদের পিছনে আমাদের জানা আছে পিছনে কে আছে শয়তান আছে এ কারণে আল্লাহ আমরা শয়তানের সাথে পারবো না শয়তানের রসের সাথে আমরা পারবো না যদি আপনার রহমত না থাকে এ কারণে হে আল্লাহ আপনি তো ওই যে পিছনে বলে আসছো আল্লাহ কি রহমান আল্লাহ রহিম এই কারণে হে আল্লাহ আমি আপনার সাহায্য চাই কিসের সাহায্য আপনি তো রহমান আপনি তো রহিম আমাদেরকে রহমাত দান করেন রহমাতের সাহায্য চাই আমাদেরকে আপনি তো গফুর আমাদেরকে ক্ষমার সাহায্য চাই আমাদেরকে শক্তি দেন আমাদের শক্তি নাই আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দেন আমাদের তৌফিক নাই ঠিক আছে তারপর আমাদেরকে ইসলামের উপরে চলার তৌফিক দেন আমাদের শক্তি নাই আমাদের দুজনে শয়তান আছে আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন কারণ আল্লাহ তালা কি বলছেন করেন শরীফ যে তোমাদেরকে একটা দোয়া শিখেছি না শয়তান দূরে রাখার একটা দোয়া কি রব্বি আউজুবিকা মিন হামাজাত হামাজাতি শায়াতিন ওয়া আউজুবিকা রব্বি দরুন হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন এবং শয়তানের সকল অনিষ্ট থেকে আপনাদেরকে কি করেন হেফাজত করেন এই যে আমরা সাহায্য চাইতেছি কারণ কি কেন চাইতেছি জানি যে পিছনে আমাদের শয়তান আছে এই শয়তান হলো আমাদের শত্রু প্রুফ ইন্নাল মুবাজিরিনা কানা একোয়ানুষ এটা না এটা হলো অপচয়কারী শয়তান কিন্তু ইন্নার শয়তানি অর্থাৎ শয়তান আমাদের কি আল্লাহ তালা বলছেন শয়তান আমাদের কি প্রকাশ্য শত্রু শয়তান আমাদের কি প্রকাশ্য শত্রু এই যে শয়তান আমাদের শত্রু এই কারণে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতেছি আল্লাহ আপনি আমাদেরকে শয়তানের থেকে বাঁচায় রাখেন নাকি যারা এগুলা বোঝে তারা এরকম কিন্তু করে ফেলা অটোমেটিকলি এই সুরা পর্ব আর নামাজের ভিতরে সুরা পর্বে আর কি করবে এরকম মনের ভিতরে তো বা আল্লাহকে এত কিছু ভাব দেখো এখনো আমি আমি এখনো পুরা সুরা শেষ করি নাই অথচ কত কথা বলে ফেলাইলাম না এগুলা কিন্তু সুরা ফাতেহার ভিতরে আমি সুরা ফাতেহার কথা বলতেছি অন্য কোনো কথা না দেখো একটা সুরার ভিতরে কত কথা এবং আমি তো এখনো অল্প অল্প করে বলিয়া যাইতেছি এর ভিতরে আরো অনেক কথা আছে অনেক কথা অল্প অল্প করে বলে যাইতেছি ইয়া কানা আবুদ ইয়া কানাস্তাইন হে আল্লাহ আপনি আমরা আপনার এবাদত করি আপনার কাছে সাহায্য চাই এখন যখন আমার পিছনের কথার সাথে আল্লাহর ইচ্ছার সাথে আল্লাহর পছন্দ অনুযায়ী আমার সব কিছু মিলে যাবে তখন আমার কি হবে আল্লাহ তালা আমাকে সাহায্যের প্রয়োজন হলে আল্লাহ তালা আমাকে কি করবেন সাহায্য দান করবেন নাকি এরপরে এরপরে ইয়া কানা বুধুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমি আপনার কাছে এবাদত আপনার এবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই এরপরে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এরপরে কি পড়ছো তোমরা হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান কারণ আমরা এখন আল্লাহর কাছে সাহায্য পিছনে কি চাই আসছি সাহায্য চাই আছে আর আমাদের তো মনে আছে পিছনে আমাদের শত্রু আছে দুই ধরনের শত্রু শুধু শয়তান না মানুষ শয়তানও আছে মানুষের ভিতরে কিছু শয়তান কর্মী বানিয়ে রাখছে মানুষের ভিতরে কিছু শয়তান কি করে রাখছে তার কর্মী বানিয়ে রাখছে কেউ রে বাড়ছে শয়তান নায়েবে আমির মানে শয়তান না থাকলেও চলে এখানে কেউ আছে শয়তানের সদস্য কেউ শয়তানের কর্মী কেউ শয়তানের দায়িত্বশীল সভাপতি কেউ শয়তানের কমিটির সভাপতি সেক্রেটারি এরকম কেউ আছে সদস্য কেউ নায়েবে আমির এরকম মানে শয়তান শয়তানের স্থলাভিষিক্ত এই কারণে কেউ কোনো জায়গায় শয়তান না থাকলেও চলে মানুষ শয়তানি কাজ কাজে ফেলায় মানে কাজ করে ফেলায় মনে করো একজনে একটা জিকির হইতেছে এখানে জিকির শয়তানে কিছু করতে পারে না এখন কি করব শয়তান আইসা কি করব মানুষের ভিতরে ঢুকে আইসা জিকির বন্ধ করাইব নাকি তাহলে এটা মানুষ করছে না এ হইলো মনে করো মানুষের শয়তানের নায়েব আমির কি শয়তানের নায়েব আমির এই কারণে বিভিন্ন পর্যায়ে আছে শয়তানের সদস্য তো এই শয়তান যেহেতু মানুষ দুই ধরনের শয়তান যেহেতু আমাদের পিছনে আছে মানুষ শয়তান জিন শয়তান জিন শয়তান জিন শয়তান হলো যাকে আমরা দেখি না আর মানুষ শয়তান হলো যাকে আমরা যাকে আমরা দেখি এই মানুষ শয়তান জিন শয়তান থেকে আল্লাহ আপনি যেহেতু আমাদের পিছনে আছে হে আল্লাহ আপনা আপনি আমাকে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি সাহায্য করেন এখন কিসের সাহায্য মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে চালান এই দুনিয়াতে আমি যা করি কারণ আমার কারণ কি আমি সরল পথে পথে চালাবেন কেন কেন আমরা এই সুরার ভিতরে এই খেয়াল করো সুরার ভিতরে শুধু আখিরাত নিয়ে চাইতেছি কারণ কি আমাদের বিশ্বাস এবং মানুষের এটা বিশ্বাস করতে হবে আসলে দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার কোনো দাম নাই দুনিয়ার কোনো কি নাই দাম নাই আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই তা অতএব আল্লাহর যারা প্রিয় বান্দা হবে তারা দুনিয়া চাবে কেন বলো তারা দুনিয়া চাবে কেন চাবে চাওয়ার প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ যখন দুনিয়ার একটু কোনো কোনো ক্ষেত্রে চলার ক্ষেত্রে তো দুনিয়ার চলার ক্ষেত্রে তো সাহায্যের প্রয়োজন আছে নাকি <coughs> যেহেতু আমরা দুনিয়াতে আসছি এই আসেন উপরে কি তাকাও যেহেতু আমরা দুনিয়াতে আসি এ কারণে দুনিয়াতে সাহায্যের কিছু দরকার আছে এখন এই সাহায্যের ক্ষেত্রে আমরা কার কাছে যাবো আল্লাহর কাছে দুনিয়ার মানুষের কাছে না আল্লাহ কারণ আল্লাহ তালা আমাকে দেখা শিখাই দিচ্ছেন নাস্তাইন ওই যে আমরা বলেছি ইয়া কানা ইয়া কানাস্তাইন ইয়া কানাবুদো অ ইয়া কানাস্তাইন হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন অর্থাৎ আমাকে দিনের পথে চলার ক্ষেত্রে ইসলামের উপরে চলার ক্ষেত্রে দুনিয়ার জীবনযাপন করার ক্ষেত্রে আল্লাহ আমার যদি কোনো জায়গায় সমস্যা হয় আল্লাহ আপনি আপনার কাছে সবর্দ করছি আমি আর কানো কাছে চাই না আপনার উপরে ভরসা করছি এখন আপনি আমাকে সাহায্য করেন এখন আপনি আমাকে কি করেন সাহায্য করেন এরপরে মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাকে সরল সরল সঠিক পথে চালান কোন পথে এখন সরল সঠিক পথ কোনটা এটাই আবার আমরা আল্লাহর কাছে ওই ওইভাবে আল্লাহ তালা শিখাইছেন আমরা ওইভাবেই বলতে বলতেছি সরল সঠিক পথ ছাড়া কোনো মানুষ সোজা পথে ইমানের উপরে টিকা থাকতে পারবে না এখন সরল সঠিক পথ কোনটা এখন আমি যত এই দুনিয়াতে বর্তমানে এখন পরিস্থিতি কত খারাপ না এই দুনিয়াতে সরল সঠিক পথ খুঁজতে গেলে আমাদের মাথা কি হয়ে যাবে মানে ঘুরিয়া যাবে তখন দেখা যাবে আমরা সরল সঠিক পথ খুঁজতে গিয়া তখন আল্লাহর বিরোধিতা করিয়া ভালো তখন কি করিয়া ভালো আল্লাহ এবং নবীর রসুলের বিরোধিতা করিয়া ফেলাবো রসুলের আদর্শের বিরোধী চলে যাব হয়তো আমি নিজেও জানি না আমি যে এটা বিরোধী আল্লাহর বিরোধিতা করছি এখন আমি নিজেও কিন্তু আমার ইচ্ছা আছে আমি আল্লাহর এবাদত করার জন্য সরল সঠিক পথ খুঁজতেছি এই খুঁজতে যায় কি করব আমি আল্লাহর বিরোধিতা করব। এই কারণে দেখো কিছু মানুষ আছে আলেমদের কাছে আসবে না কিছু মানুষ আছে হুজুরদেরকে খারাপ বলে বলে না দেখবা আরেকটু বড় হলে দেখবা এরকম কিছু মানুষ শুনবা হুজুরের কাছে যাইতে হয় না পীরের কাছে যাইতে হয় না আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে যাইতে হয় না এরা নিজেদের মন মতো গিয়ে কি করবো এরা নিজেদের মন মতো গিয়ে মনে করো একজনের একজনের একটা পীর মাইনে বসে থাকবো পায়ে সেজদা করবো অথচ এটা কি খারাপ কাজ অথচ এটা কি খারাপ কাজ একটা যে কোনো কিছুর মানে সেরে আল্লাহর সাথে সেরে কি করবো তখন এগুলা কি হবে খারাপ কাজ এটা কিন্তু তার ইচ্ছা এই যে একজন মনে করো মান্ন করে একজন আল্লাহ আল্লাহর কবরে অনেক কিছু দেয় আসলে তার বুঝের অভাব কিসের অভাব বুঝে নেব আসলে কি কবরে কোনো কিছু দেওয়া যায় সে কিন্তু সরল সঠিক পথ খুঁজে খুঁজতে গিয়ে এখন পথে গেছে ভুল পথে গেছে এই কারণেই আল্লাহ তালা আমাদেরকে শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দান করেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম কি বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যাদের উপরে আপনি নেয়ামত দান করছেন যাদের উপরে আপনি আপনার নেয়ামত অনুগ্রহ দান করছেন ওই ব্যক্তিদের পথে আমাদেরকে চালান এখন আমরা কিন্তু এখন যখন এই কথাটা বলছি সাথে সাথে আমরা ওই যে সেরেকি কাজ থেকে ফিরে গেছি বেদায়াতি কাজ থেকে ফিরে গেছি বর্তমান আমাদের ওই যে চিন্তা আল্লাহ সরল সঠিক পথ কোনটা মাথায় চিন্তা করতে করতে করতে আমাদের এবাদত বন্দী দূরের কথা নামাজই পড়েন অনেকে এমন টেনশন করতে করতে নামাজ ছাড়ে এই বীরের দরবারে দৌড় দেয় নামাজ না পাঁচ তো নামাজ পড়ার খবর নাই মাসে গিয়া মানে কিছু নিয়ম কারণ মাইনে গিয়া পীরের কাছে ছাগল চিন্নি এটা ওইটা মানে খালি পীরের কাছে দিয়ে দেয় এটা কি সরল সঠিক পথ কারণ ইহদিন সিরতল মুস্তাকিম জিনান আমতা আলাইহিম হে আল্লাহ আপনি যাদের উপরে নেয়ামাত দান করছেন এই ব্যক্তিদের পথে আমাদেরকে চালান এখন ওই সেরেক বেদায়াত সব বন্ধ সব কি বন্ধ এই সেরেক বেদায়াতের পথ এখন আমাদের কাছে আল্লাহর কাছে আর কি আমাদের পথ বন্ধ হয়ে গেছে কারণ আমরা আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ আপনি সেরেক বেদায়াতের পথ থেকে আমাদেরকে মুক্ত করে রাখেন এখন এই সেরেক বেদায়াত মানে ইমানদার কারা মানে আল্লাহ তালা যাদের উপরে নেয়ামত দান করছেন এই ব্যক্তি কারা এরা হলেন শহীদগণ নবীগণ সিদ্দিকীগণ ঠিক আছে এরা কারা নবীগণ নবী রাসুলরা শহীদরা সিদ্দিকানরা নবী রাসুল কারা যারা আল্লাহর প্রেরিত বান্দা অর্থাৎ আমাদেরকে হে আল্লাহ আপনি নবীর পথে পরিচালনা করেন আমাদের নবী যেভাবে বলছে দেখো এই সুরার ফাতেহার ভিতরে আমাদের পুরা জিন্দগি কথা চলে আসছে হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথান কোন পথে পথে চালান কোন পথে নবীর পথে চালান এখন নবীর পথ শহীদদের পথ তারপরে কাদের পথ সত্যবাদীদের পথ সদিকিন সদিকিন যারা সত্যবাদী চিন্তা করে দেখো বর্তমান বাস্তবে একেবারে কেয়ামত পর্যন্ত এই সুরার বাস্তবায়ন একের বাস্তবের সাথে মিলে যাবে সব সত্যতা প্রমাণ হবে এই কারণেই পবিত্র কোরআন শরীফ কি চিরন্ত সত্য মহাগ্রন্থ চিরন্তন সত্য মহাগ্রন্থ এর কোনো ভুল আজকেও নাই কেয়ামত পর্যন্ত কোনো সময় ভুল থাকবেও না কেউ ভুল বের করতে পারবে না এই কারণেই দেখো আন আমতা আলাইহিম না সিরাতাল্লাযিনা আমতা আলাইহিম যাদের উপরে আপনি কি করছেন ওই পথ দেখেন যাদের উপরে আপনি নেয়ামত দান করছেন এখন নেয়ামতের ভিতরে কারা ছিলেন নবী শহীদরা সদিকিনরা সত্যবাদীরা এখন নবীর পথ দেখেন হে আল্লাহ আপনি আমাদেরকে নবীর পথ দেখেন নবী যেভাবে বলছে সেভাবে আচ্ছা এবার প্রশ্ন আসে না নবী যেভাবে বলছে এখন নবীর পথ আমরা খুঁজতে যাব কিভাবে আমরা কি নবী কি দেখছি তাহলে এখন কি করব। তাহলে এখন আবার মাথা ঘুরানোর পালা না মাথা নষ্ট হয়ে যাবে না আমাদের চিন্তা করো মাথা নষ্ট হবে না এখন আল্লাহ তালা মাথা নষ্ট করতে দেন নাই আল্লাহ তালা সরল সঠিক পিতে কি সরল সঠিক পথ শিখাই দিতেছেন দেখো আমাদেরকে কোন পথ নবীগণের পথ তারপরে শহীদগণের পথ যারা আমার পথে জীবন দিছে যারা আমার পথে আমার দিন বাস্তবায়ন করার জন্য আমার চেষ্টা সাধনা করার জন্য জীবনকে জীবন বলে নাই আমার পথে চলার জন্য ধৈর্য ধারণ করিয়া আমার পথে চলার জন্য ধৈর্য ধারণ করিয়া জীব যখন যেটা যখন ধৈর্যের প্রয়োজন হয়েছে তখন ধৈর্য ধরছে যখন জীবন দেওয়ার প্রয়োজন হয়েছে তখন জীবন দিছে যেই পরিস্থিতিতে রক্ত দেওয়ার প্রয়োজন তখন রক্ত দিছে যেই পরিস্থিতিতে মনে করো না খেয়া থাকার প্রয়োজন প্রয়োজন ছিল তখন না খেয়া ছিল তারপরেও হারাম ধরে নাই আল্লাহর নাফারমানি হয় নাই বিরুদ্ধ বিরুদ্ধাচরণ করে নাই তারপরে যেই পরিস্থিতি মনে করো তারা জীবন দিয়ে আল্লাহ তালার বিধানের আল্লাহ তালার সত্যতার সাক্ষ্য দান করছেন আল্লাহ তালার সত্যতা কি করছেন সাক্ষ্য দান করছেন দেখো আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দর করে বুঝাইতেছেন আল্লাহ তালা সত্যতার সাক্ষ্য দান করছেন কিভাবে এখন শহীদ আমরা বিভিন্নভাবে দিতেছি শহীদ আল্লাহর পথে শহীদ আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করে নিতে পারি যেমন আল্লাহ তাল্লাহর পথে জীবন দিয়া রক্ত দিয়া যারা একেবারে মরিয়া যায় এরাও শহীদ এখন আবার শহীদ মানে হলো আল্লাহ তালার এই যে শহীদ হয়েছে কেন শহীদ হলো সে আল্লাহ তালার হুকুম পালন করিয়া দেখাইছে জীবন দিয়া আল্লাহর পথে আল্লাহর হুকুম মাইনা জীবন দিয়া দেখাইছে যে আল্লাহ আমি সাক্ষ্য দিছি দিছি আপনার হুকুমটা ঠিক আল্লাহ আপনি যেই হুকুম করছেন এই হুকুমটা ঠিক আপনার দিন ইসলাম ঠিক আপনার আপনি আপনার হুকুম এবং আপনি এক আপনি সারা কোনো মাবুদ নাই রসুল আমাদের নবী এক একমাত্র শেষ নবী এই কথাগুলো আমি সাক্ষ্য দিয়া আমি আপনার জন্য এবং রসুলের হুকুম পালন হুকুমের পদ্ধতিতে আপনার জন্য আমি জীবন দিয়ে দিলাম এই সাক্ষ্য আমি দিয়েছি যার কারণে আল্লাহ তালা এদেরকে কি দান করছেন শহীদ মানে সাক্ষী হিসাবে এদেরকে এদের এদের নাম কি দিয়েছেন আল্লাহ তালা সাক্ষী শহীদ সাক্ষী শহীদ মানে হলো সাক্ষী এখন দেখো আল্লাহ তালা এদেরকে কি বানিয়ে দিচ্ছেন সাক্ষী বানিয়ে দিচ্ছেন কেন যেহেতু সে জীবনের মায়া ত্যাগ করে কি করছে আল্লাহর রাস্তায় এই বলিয়া সাক্ষ্য দিতে আল্লাহ আপনার আপনি এক রসুল আমাদের শেষ নবী এবং তার আনিত সব কিছু সত্য এই কারণে আমি সব স্বীকার করিয়া এখন এই পরিস্থিতির কারণে আমি দুনিয়ার কোন গুনার শয়তানের কোনো পদঙ্ক অনুসরণ না করিয়া কাফের মুশ্রেকদের পথ ইহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ না করিয়া আমি আল্লাহর পথে আল্লাহ আপনার পথে আমি এখন না পাইরা শেষ পর্যন্ত এখন আমার পরিস্থিতি আর কোনো কুলায় না এখন না পাইরা আমি কি করছি আল্লাহ আপনার আপনার আপনার রাহে আমার জীবন দিয়া দিছে এর দাম দেখো কত বড় এরা আল্লাহর সঠিক বান্দা হেদায়তপ্রাপ্ত বান্দা এখন মনে করে এই বান্দারা আবার এখন এই শহীদ আরো আরো অন্তর্ভুক্ত আছে যারা দিনের জন্য মনে করো চেষ্টা করতেছেন কিন্তু মরেন নাই আসলে এরাও আল্লাহ তালা সাক্ষী দিয়ে যেমন আমরা এখন মনে করো অনেক কষ্ট হইতেছে হারামের হালাল উপরে থাকা বর্তমান দুনিয়ার মানুষের উপর অনেক কষ্ট চলে না খেয়া থাকতে হয় অনেক ধরনের বিভিন্ন মানুষের কথা শুনতে হয় গালিগালা শুনতে হয় বিভিন্ন কথা হক কথা বললে খারাপ বলে এমনকি জীবনের হুমকি আছে তারপরেও কি করতেছি আল্লাহ আমি আপনার সাক্ষ্য দিতেছি আপনি এক এবং এই সাক্ষ্য দেওয়ার কারণে আমি বলতেছি আল্লাহ আপনি এক এবং রাসুলের আনিত সব বিষয়গুলো সত্য এই কারণে আমি আমার জীবনের হুমকি নিয়া সত্য কথা বলতেছি সত্যর পরে যদি আমার জীবনের আমার জীবন যদি চলেও যায় তারপরে আমি সত্য কথা বলেই যাবো আল্লাহ যতদিন আছে এই কারণে এটা হলো কি শহীদদের পথ এইরকম যারা কইরা গেছেন এদের পথ আমাদের অনুসরণ করতে হবে দেখো কত সুন্দর পথ না এখন এদেরকে আমরা চিনব কিভাবে নবীদেরও নবীদের পথ সত্য এখন নবী চিনতে পারবো না কারণ নবী এখন আমাদের কাছে নাই আছে আমরা নবী বাস্তবে এখন কি দুনিয়াতে আছেন আমাদের নবী নাই তাহলে আমি নবীদের কাছ থেকে সরাসরি বায়াত নিব কিভাবে নিতে পারবো না পারবো পারবো না নবীজি থেকে সরাসরি পরামর্শ নিতে পারবো না যে হাদিসের কিতাব দেখি এগুলা বিশ্বাস করব কিভাবে দেখো বিশ্বাস করবো কেন যেহেতু আল্লাহ তালা বলছেন সদিগেনদেরকে বিশ্বাস করো তাই আমাদেরকে এগুলা বিশ্বাস করতে হবে যারা এই হাদিস নিয়ে এই যে দেখো তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ এই যে দেখো না বই এগুলা আমরা পড়তেছি এখন মনে করো তুমিও বড় হইলে পড়বা এই যে দেখো তাফসির অনেক বড় বড় তাফসির আছে এগুলার ভিতরে আল্লাহ বিভিন্ন কথা বলে গেছেন এরা হলো সত্যবাদী এরা কি সত্যবাদী এরা হলো সত্যবাদী যেহেতু এরা কাদের কারণ এদের জীবনে আমরা পর্যায়ক্রমে একজনের থেকে একজনের থেকে এরকম শুনতে শুনতে শুনতে শুনতে আমরা ফিরে আসতেছি এরা জীবনে এমন ভাবে ফরহেজ করিয়া চলছেন এমন ভাবে তাদের জীবন পরিচালনা করছেন এদের ভিতরে কোনো গুণা ছিল না এদের ভিতরে কোনো কি ছিল না গুণা ছিল না এরা একটা মিথ্যা কথা বলার তো দূরের কথা মিথ্যা কথা বলতে পারে এরকম কোনো মানে সন্দেহ এদের ভিতরে ছিল না যার কারণে আমরা এদের নির্দ্বিধায় কথাগুলো মাইনে নিতেছি কারণ এরা বলতেছেন এটা নবীজি বলছে আমরা এটাকে ধরিয়া নিতেছি আসলেই এটা নবীজি বলছেন এটা আমাদের বিশ্বাস কারণ আল্লাহ তালা বলছেন তোমরা ইমান আনো পূর্ববর্তীদের ইমানের অনুযায়ী যেহেতু তারা এভাবে সত্যবাদী হয়েছে তারা এইভাবে এটা মাইনা ভালো কাজ করে এটা মাইনা তারপরে বাস্তবে আল্লাহ তালার এবাদতের তৃপ্তি স্বাদ পাইতেছে এই কারণে আসলেই এটা এটা সত্য এই কারণে আমরা তৃপ্তি পাইতেছি এবাদতের তৃপ্তি পাইতেছি যদি সত্য না হয়তো তাদের এদের কথা এই হাদিসের কথা বর্তমান যারা এই হাদিসের বই লাগছে এদের কথা পড়ে হয়তো আমরা তৃপ্তি পাইতাম না যেহেতু এদের কথাটা সত্য যার কারণে আমরা তৃপ্তি পাইতেছি আল্লাহ তালা অটোমেটিকলি মনের ভিতরে একটা মদত দান করতেছে নাকি এই মদতের কারণে আমরা তৃপ্তি পাইতেছি আর এই তৃপ্তিটার কারণে আমরা কি হইতেছি এই আমরা এটাকে বিশ্বাস করতেছি তবে তৃপ্তি কিন্তু আবার এটা আমার মন কিন্তু আগে কি করতে হবে সঠিক করতে হবে আমি যদি ওই মাজারে গিয়া মন করি তাহলে তো আমার মন তৃপ্তি পাবে ওই সেজদা কবরের সেজদা আসলে কি এটা ঠিক এটা তো হারাম এটা সেরে কি এই কারণে আগে আমার মন ঠিক করিয়া এবাদত বন্দিকে তওবা করিয়া শরিয়াতের আলোকে যারা এইরকম শরিয়াত নির্ধারণ করছেন এদের শরিয়াতের আলোকে আমার মনকে তৈরি করিয়া তারপরে আমি যদি দেখি যে হ্যাঁ এদের কথা অনুযায়ী মানার পরে আমার কি করতেছে আমার অন্তর পরিষ্কার হয়ে আল্লাহ তালার মহব্বত তৈরি হইতেছে গুনার কাজ সারিয়া নেকের কাজ ধরতেছে তাহলে আমরা এদেরকে কি বলবো সত্যবাদী বলবো এখন বর্তমানে তাহলে আমাদের সহজ হয়ে গেছে না অনেক বর্তমানে যারা আমাদেরকে এরকম সত্যের ইসলামের উপরে চলার জন্য দাওয়াত দিতেছেন পরামর্শ দিতেছেন এদের কথা যদি আমরা দেখি যে এদের কথা মাইনা আমাদের বাস্তব গুনার কাজ ছাইরা নেকের কাজ করতেছি আল্লাহ তালার মৌলিক যে কথাগুলা কোরআন শরীফের ভিতরে বলছেন এই কথাগুলার থেকে আমরা এদের পরামর্শ চলার কারণে এই আল্লাহওয়ালাদের থেকে এই আল্লাহওয়ালাদের বর্তমান আল্লাহওয়ালাদের পরামর্শ চলার কারণে এবং এরা বলতেছেন এরা যেই কথাগুলো বলতেছেন এরা এনারা নিজেরা স্বীকার করতেছেন যে হ্যাঁ আমি তোমাদেরকে যেই কথাগুলো বলতেছি এগুলা রসুলের তরিকায় সাহাবায় আজমাইনদের তরিকায় এবং পূর্ববর্তী পূর্ববর্তী যারা সদেকিন ছিল এদের তরিকা আমিও তোমাদেরকে এই কথাগুলো বলতেছি যেই কথাগুলো হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যেহেতু উনি এই কথাটা স্বীকার করতেছেন বলতেছেন এই কারণে এখন আমি ওনার কথাটা দেখব আসলে আমি বাস্তবে আমল করিয়া বাস্তবে আমল করে আমার এই কথাটা কি হয় কিনা আল্লাহ তালার সাথে আমার সম্পর্ক তৈরি হয় কিনা যদি আমার সাথে এই ওনাদের কথা মাইনা আমার সাথে আল্লাহ তালার সম্পর্ক আল্লাহ তালার সম্পর্ক তৈরি হয় তাহলে মনে করব আসলে এনাদের কথাটা সঠিক যদি আমি এনাদের কথা শুই না মাই না আমি দেখি যে আমার না আমি গুনার কাজ ছাইরা নেকের কাজ করতে ভালো লাগতেছে চোখে পানি আসতেছে আল্লাহ তালার ভয়ে চোখে পানি আসতেছে গুনা করলে গুনা করলে গুনার ভয়ে আল্লাহ তালার শাস্তির ভয়ে কি আসে কি আসে চোখে পানি আসে তাহলে আমি মনে করব এই লোকটা সত্যবাদী এই লোকটা কি ভালো এই দেখো আমরা সত্যবাদী বের করে ফেলাইছি কত সহজ না দেখো ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এরপরে কিন্তু আরো আছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দান করেন এখন এই সরল সঠিক পথ আমরা খুঁজে নিলাম রসুলের তরিকায় এই রসুলের তরিকায় যারা শহীদ হবে সাক্ষ্য দিবে এই দানকারী রইল সত্যবাদী এই রসুলের তরিকা যারা তরিকাকে মাইনা এবং জীবন পরিচালনা করবে তারা হইল সত্যবাদী চাই তারা পূর্ববর্তী থাকুক এবং তারা বর্তমানে এরকম যারা কাজ করবে সবাই কি সত্যবাদী এখন যারা মনে করো যাদের যেই পীরের কাছে গিয়ে যেই আল্লাহ মানুষের কাছে গিয়ে যাইলে মানুষ নামাজ ছেড়ে দেয় গুনার কাজ করে ন্যাগের কাজ করে নারী পুরুষ সব একসাথে নাচানাচি করে জিকির করে নারী পুরুষ মিলে নাওজবিল্লা যেই পীরের কাছে যাইলে এরকম করা হয় তাহলে ওই পীর কি আসলে ভালো না খারাপ ওইটা কি সত্যবাদী না মিথ্যাবাদী মিথ্যাবাদী কারণ কি ওইটার কথা অনুযায়ী চইলা মানুষ কি করে না ভালো হয় না বরংস নামাজ ছেড়ে দেয় গুনার কাজ করে নেকের কাজ করে না বরংস যারা নেক কাজ করে এদের বিরোধিতা করে তাহলে আমাদের স্পষ্ট হয়ে গেল একেবারে সহজ পদ্ধতিতে আসলে ওই লোকটা কি ভণ্ড ওই লোকটা কি ভণ্ড আর যেই লোকটার কাছে গিয়া মানুষ সেরেক থেকে বাইসা থাকে বেদায়াত থেকে বাইসা থাকে গুনার কাজ থেকে বাইসা নেকের কাজ ধৈরা আল্লাহর সাথে প্রেম আল্লাহর সাথে বান্দার একটা প্রেম মহব্বত দুনিয়ার সকল কিছুর মহব্বত দূর করিয়া মাল্লার সাথে প্রেম মহব্বত তৈরি করিয়া দেয় এই ওই লোকটা হইল কি আসলেই সত্যবাদী লোক এই লোকটার কথা আমাদেরকে কি করতে হবে মানতে হবে এই লোকের পথে আমাদেরকে পরিচালনা করতে হবে এই লোক চিনব কিভাবে এই জন্যই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতেছি ইহদিন সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাহ জিনান আমতা আলাইহিম কারণ আল্লাহ যদি আমাকে জ্ঞান দান করেন তাহলে আমি সঠিককে চিনতে পারবো আল্লাহ যদি আমাকে গুমরাহি করেন তাহলে আমার কোনো সাধ্য নাই আমি সঠিককে চিনব নাকি এই কারণে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে যেমন আমরা মাঝে মাঝে দোয়া করি আল্লাহ আমাদের গুনার কারণে আপনি আমাদেরকে পথ ভ্রষ্ট করে আনতেন না আল্লাহ তালা বলছেন খদামাল্লাহ আলা কুলুবিহিম আলা ইহিম ওই সকল ইমানদারদের ওই সকল মানুষদের অন্তরে আমি বক সিল মারিয়া দিছি বক্ষ আর কি সিল মারিয়া দিয়েছি এদের কানে কোন এদের কানে কোরআনের বাণী শুনবে আলেমুলাদের কথা শুনবে হাদিসের কথা যাবে শুনবে এদের কানে যাবে কিন্তু এরা সেটা মানবে না চোখ দিয়ে ভালো কিছু দেখবে কোরআন হাদিস দেখবে আল্লাহওয়ালা দেখবে এরা সেটা স্বীকার করবে না কারণ কি ঠিক আছে আল্লাহ তালা কি করিয়া দিচ্ছেন মহর মেরা দিচ্ছেন এই মহর থেকে আমাদেরকে সবসময় আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতে হবে এই কারণে আমরা বলি এখন আমরা আল্লাহ তালার কাছে বলতেছি আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে চালান এবং ওই সত্যবাদীর পথে চালান যাদেরকে যাদের উপরে আপনার নেওয়ার দান করছেন এখন আমার দোয়া যদি আল্লাহ কবুল করে তাহলে আমাদের আমাকে আল্লাহ কি করবেন ওই যে সত্যবাদীর পরিচয় দিয়ে দিবেন কেমনে হবে আল্লাহ কি আমাকে বলবেন এই তুমি হামেন তুমি ওই জায়গায় যাও তুমি গিয়া সত্যবাদী খোঁজো ওই লোকটা সত্যবাদী এটা না আমার মনে অটোমেটিকলি একটা ধারণা চলে আসবে বা যে কোনো মানুষের উচিলায় আমি একটা পরিবর্তন হয়ে যাবে অমুক জায়গায় যাইলে আমল এক লাখ ভালো হয়ে যায় লোকটা খুব ভালো চলো এখানে যাই হ্যাঁ গেছে যাওয়ার পরে এখন সে গুনার কাজ সারিয়া তবা করিয়া আগে প্যান্ট শার্ট পরতে এখন পাঞ্জাবি শুননাতে পেশে আগে নামাজ পড়তো না এখন পাঁচ হতো নামাজ জামাতের সাথে পড়ে আগে জিকির করতো না এখন জিকির করে চলতে ফিরতে সব সময় খালি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লাহ ইল্লাল্লাহ লাইলাহ চলতে ফিরতে সব সময় কি জিকির তাহলে ওই লোকটা কি সত্যবাদী এই লোকটার কিন্তু দোয়া কবুল হয়ে গেছে কি হয়ে গেছে ইহদিন আল্লাহ তালা এই লোকটার দোয়া কি করছেন কবুল করছেন যার কারণে এই লোকটাকে সঠিক পথ দেখাইছেন শরীর সঠিক পথ কি করছেন দেখাইছেন এরপরে সিরতল্লাজিনাম আমতা আলাইহিম তারপরে কি সিরতল্লাজিনাম আমতা আলাইহিম আল্লাহ আপনি আমাদেরকে যাদের উপরে নিয়ামত দান করছেন এদের পথ দেখান এরপরে গৈরিল মাকবুবি আলাইহিম গৈরিল মাকবুবি আলাইহিম ওই পথ থেকে আমাদেরকে দূরে রাখেন অলাউলিন গৈরিল মাকদুবি আলাইহিম অলাউলিন দেখো কত সুন্দর দোয়া গয়রিল মাকদুবি আলাইহিম অলাদ্দলিন এই অলাদ্দলিন মানে কি পথ ভ্রষ্ট দুনিয়াতে যারা অভিশপ্ত আপনার নাফরমানি করছে দুনিয়াতে ওই রসুলের জমানায় ছিল এখনো আছে ফ্রাউন একেবারে সৃষ্টির প্রথম থেকে এই পর্যন্ত যত নাফরমানি করণীয়ওয়ালা মানুষ আছে এদের থেকে আমরা ফানা চাইতেছি এদের পথ থেকে আমরা দূরে থাকতেছি যদি আল্লাহ তালা আমার এই দোয়া কবুল করেন তাহলে ঠিকই আমি ওই সেরেকি কাজ থেকে বিরত থাকবো ওই যেই পীর কবর পূজা করে এবং তার পায়ে সেজদা দিতে বলে মরিদকে তাহলে ওই পথে আল্লাহ তালা আমাকে পরিচালনা করবেন না ওই পথ আমাকে দেখাবেন না এটা আল্লাহ তালা অনেক বড় নেয়ামত নাকি এই কারণে আমরা বলছি নিয়ামত দান করেন আল্লাহ আপনি আমাদেরকে ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালান এই এখন লাস্টে আমরা কি দোয়া করলাম আল্লাহ আপনি পথ ভ্রষ্টদের পথে আমাদেরকে পরিচালনা করিয়েন না যেই মানুষগুলো আপনার নাফরমানি করে যেই মানুষগুলো আপনার হুকুম ঠিকমতো পালন করে না যেই মানুষগুলা আপনার অবাধ্য চলাফেরা করে যেই মানুষগুলা এই চোখ দিয়া আপনার নেয়ামত ভোগ করিয়া এই চোখ দিয়া ভালো পর্দা করে না বেপর্দা চলে গায়ে মহার মানুষের দিকে তাকায় এবং যে এই চোখ দিয়া অশ্লীল খারাপ কাজ দেখে এই চোখ দিয়া আল্লাহ তালা যেটা নিষেধ করছেন সেইটা করে আল্লাহর হুকুম মানে না ওই সকল ব্যক্তিদের পথ থেকে আমরা আশ্রয় চাইতেছি যেই ব্যক্তি হাত দিয়া আল্লাহর যেই ব্যক্তি যেই ব্যক্তিরা হাত দিয়া আল্লাহ তালার বিধান অনুযায়ী কাজ করে না যেখানে আল্লাহ তালা বলছেন এইভাবে তোমার হাত পরিচালনা করা সেইভাবে চালায় না যেই ব্যক্তি অন্তরটাকে আল্লাহ দেওয়ার এই অন্তরটাকে তার ভালো কাজে ব্যবহার করে না তাহলে ওই ব্যক্তি আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি হে আল্লাহ ওই সকল ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করেন দূরে রাখেন যারা কি দূরে রাখতে বলতেছে আমরা হেফাজত না দূরে রাখতে বলতেছি ওদেরকে যেন আমরা নাও দেখি দূরে রাখা মানে কি ওদেরকে যেন আমরা নাও দেখি ওরা অনেক দূরে থাক ওদের সাথে আমাদের সম্পর্ক নাই এ কারণে হ্যাল্লা যারা এরকম খারাপ কাজ করে গুনার কাজ করে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওদের থেকে আমাদেরকে দূরে রাখেন দূরে রাখেন আমরা ওদের কাছেও যাইতে চাই না বন্ধুত্ব তো দূরের কথা ওদের কাছেও যাইতে চাই না এই কারণে হে আল্লাহ আপনি আমাদেরকে ওদের থেকে দূরে রাখেন কাদের যারা আপনার মানি করে আপনার নেয়ামত ভোগ করে আপনার এই ব্রেন দিছেন আপনি অথচ আপনার ব্রেন দিয়ে তারা আপনার ইবাদত করে না আপনাকে নিয়ে গবেষণা করে না খালি দুনিয়া দুনিয়া দুনিয়া দুনিয়া মানুষের দুনিয়ার সম্পদ দুনিয়ার সম্পদ নিয়ে চিন্তা করে দুনিয়ার সম্পদ কিভাবে বাড়াবে দুনিয়ার অর্থ হালাল হারাম চিন্তা করে না যে যারা এই ব্রেন দিয়ে আপনার দেওয়া নেয়ামত দিয়া ব্রেন দিয়া যারা এই কাজগুলো করতেছে ওদের থেকে আমাদেরকে দূরে রাখেন আমরা কারণ আমরা আপনার নেয়ামত ভোগ করিয়া আপনার সুক্রিয়া আদায় করতে চাই কি দিয়া আমার এই হাত দিয়া চোখ দিয়া মুখ দিয়া এবাদত করার মাধ্যমে কাজে কথায় সর্বদিক থেকে আমি আমার কাজের মাধ্যমে মুখ দিয়া চোখ দিয়া সব দিয়া কি করতে চাই আল্লাহ আপনার কৃতজ্ঞতা স্বীকার করতে চাই যেহেতু আমি প্রথমে বলে আসি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসাকার একমাত্র আল্লাহ হে আল্লাহ যেহেতু সমস্ত প্রশংসা একমাত্র আপনার বিশ্ব প্রতিপালক আপনি এবং আপনার অতএব আমার এই জীবনের যা কিছু আছে সব কিছু দিয়া আমি আপনারই একমাত্র প্রশংসা করতে চাই এবং আপনারই এবাদত করতে চাই আর যখন আমার এই আপনার দিনের উপরে চলার ক্ষেত্রে আপনার সাথে আমার মহব্বত তৈরি করার ক্ষেত্রে যখন কোনো বাধা আসবে যখন কোনো সমস্যা আসবে দুনিয়ার ক্ষেত্রে চলার ফেরার ক্ষেত্রে যখন কোনো সমস্যা আমি পতিত হব তখন আপনি আমাকে সাহায্য করেন এবং সরল সরল সঠিক পথ আমাদেরকে দান করেন আমাকে দান করেন আমি সরল সঠিক পথে চলতে চাই দুনিয়ার যে খারাপ মানুষগুলো আছে দুনিয়ার যে খারাপ মানুষগুলো আছে ওদের থেকে আমি ওদের কাছেও যাইতে চাই না ওদের থেকে আমি সম্পর্ক দূরে করছি এবং আপনি আমাকে ওদের থেকে দূরে থাকার তৌফিক দান করেন দেখো কত বড় এর লাস্টে কি আমিন হে আল্লাহ আপনি কবুল করেন কত সুন্দর কথা না এই যে দেখো তুমি যদি মাদ্রাসা পড়ো তাহলে এগুলা শিখবা এখন আমি যদি মাদ্রাসা না পড়তাম এই কথাগুলো কি আল্লাহ তালা আমাকে বোঝার তৌফিক দিত কারণ আমি মাদ্রাসায় পড়ি না তাহলে এগুলা বুঝতাম কিভাবে বুঝার তৌফিক আল্লাহ তালা আমাকে দিতেন না কিন্তু আমি প্রথমেই কষ্ট স্বীকার করিয়া এই ছোটকালে মনে করো আমরা পড়ছি তখন কি আমাদের মার খাইতে হয়েছে না খাইছে কষ্ট স্বীকার করছি তখন আমাদের মার খাইতে হয়েছে <coughs> ইয়াসিন খেয়াল তুমি তো ফালাবা ওটা ঘুরে দাও ইয়াসিন তাহলে এই যে দেখো কষ্ট স্বীকার করার পরে কি করছি আমরা আমরা কষ্ট স্বীকার করার পরে তারপরে আল্লাহর কাছে বলছি আল্লাহ আপনি আমাদেরকে তারপরে আমরা কষ্ট স্বীকার করে এই দিনের পথে চলছি মাদ্রাসায় পড়ছি কারণ ছিল কি আমরা যেন কোরআন হাদিস শিখতে পারি বুঝি এবং বুঝা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি দেখো এই কথাগুলো বোঝার পরে এখন আমার কি একটা কিছু পরিবর্তন হওয়ার কথা না হওয়ার কথা কারণ এগুলো আমার নলেজে আছে যে কোনো মানুষের তোমারও যদি যে কোনো মানুষের ভিতরে যদি এইরকম আল্লাহর কথাগুলো আমাদের ভিতরে মানুষের ভিতরে ঢোকে তখন স্মরণে থাকবে আল্লাহ তালা এটা তো বলছেন দেখো কিছু মানুষের মনে করো একটা বিপদে বললে মনে করো <clears throat> তার কোনো একটা গুরুত্বপূর্ণ কিছু চুরি হয়ে গেল তখন এই চুরিটা অনেকদিন স্মরণ থাকে নাকি আবার এক মাস দুই মাস তিন মাস পরে কিন্তু ভুলে যায় যখন আবার কেউ বলে এই তোমার কিন্তু ওই জিনিসটা শুরু হয়েছে তখন কিন্তু আবার সেই কষ্টটা মনে পড়ে নাকি এই কারণে আলেমদের সাথে যাইতে হয় সোহবাদে আলেমদের সোহবাদে যাইতে হয় ভালো মানুষের সোহবাদে থাকতে হয় বা আল্লাহ মাদ্রাসার পরিবেশে থাকতে হয় হুজুরদের সহবাদে থাকতে হয় কারণ কি এখানে থাকলে ইসলামের কথা এই যে মনে করো এখন এই কথাগুলো শুনছো তোমরা কারণ তোমরা মাদ্রাসে আসছো যারা মাদ্রাসে আসে না এরা শুনবে যারা স্কুলে পড়ে এরা কি এই কথাগুলো শুনবে এরকম একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করতে করতে করতে তোমরা অনেক কিছু শিখবে নাকি এখন মনে করো দশ বছর ধরে এরকম মাদ্রাসা আসছো গেছো মাদ্রাসা আসছো প্রতিদিন এরকম কিছু কথা হইতেছে বইয়ের পড়া হইতেছে নতুন কিছু পড়া হইতেছে কিছু শিখতেছ খারাপ কিছু না সব ভালো তাহলে তোমাদের জীবনটা অনেক ভালো হয়ে যাবে না তোমরাও যখন এরকম অনেক বড় কিছু হয়ে যাবে তখন দেখবা যে তোমাদের জীবন থেকে এরকম মানে অনেক যারা বর্তমানে ভালো মানুষ আছে এদের মতো তোমরাও সমাজে আলো ছড়াবা এদের মতো কি হবে সমাজে আলো ছড়াইতে পারবা তোমরা মেয়েরা যারা তোমাদের কি হবে তোমাদের তোমরা নিজেকে ইসলামের শরিয়াতের আলোকে পরিবর্তন পরিপূর্ণভাবে গঠন করিয়া সমাজে তোমাদের মাধ্যমে আলো ছড়াবে এই কারণে তোমরা পরিপূর্ণভাবে মন দিয়া শাস্তি পাইলে কি মন খারাপ করবা না কারণ এই শাস্তি হলো শয়তানকে দূর করার জন্য এখন যেহেতু আমার পিছনে শয়তান আছে অতএব আমাকে শাস্তি দিতে হবে কারণ তোমাদের মনে আছে না অনেক ভালো ভালো মানুষ আল্লাহ আল্লাহর বড় মানুষ এরা নিজের শাস্তি নিজেরা দেয় কারণ কি সে বুঝছে একবার নফসের শিক্ষা দিছে এই তুই এই গুণা কাজ করবে নিজেরা কিন্তু বলতেছেন সে আবারও এই গুনার কাজটা করছে এখন যেহেতু নফসে এই কথাটা শোনে নাই তখন কি করছে দাঁড়া তোরে দেখাইতেছি নফস নিজেরা কিন্তু বলতেছে তুই এই কথাটা শোনস না আবার গুনার কাজ করছো তারা তোরে দেখাইতেছি কি করছে পাঁচ দিন ভাত না খেয়েছে রয়েছে পাঁচ দিন কি করছে ভাত না খেয়েছিল দশ দিন এক মাস পর্যন্ত না খেয়েছিল এই জঙ্গলে জঙ্গলে করছে শাস্তি এটা কি শাস্তি নিজের শাস্তি দিছে কারণ কি যেহেতু নফস তুই শোনস নাই এখন তোরে শাস্তি দিতেছি কেউ ওই যে এরকম গুনার কাজ করলে রুম আটকে তারপরে কানো ধরে আল্লাহ আল্লাহকে দেখায় আল্লাহ আমি নিজের শাস্তি দিতেছি কারণ কি শাস্তি ছাড়া নফস কখনো দমন হইতে চায় না এখন তোমরা এখনো হয়তো বুঝো না যখন বুঝবা তখন আর তোমাদেরকে এরকম শাস্তির ভিতরে তোমার নিজের শাস্তি তুমি দিতে পারবা কারণ নিজে অনেক বিরক্তি লাগে যখন তুমি গুনার কাজ করবা এটা পরিবেশে থাকতে হবে পরিস্থিতিতে থাকতে হবে এই কারণে আমাদের এগুলা খেয়াল রাখতে হবে মনোযোগ সহকারে মাদ্রাসা আসতে হবে পড়ালেখা কোরআন হাদিস শিখবা একমাত্র কার জন্য আল্লাহ তালার জন্য আল্লাহ তালার রাজি খুশি করার জন্য এই যে দেখো এতক্ষণ সুরা ফাতে আমরা কি পড়ছি সুরা ফাতে আর অনুবাদ এবং সুরা ফাতে এই যে তোমরা সকালে যেটা পড়ো কি পড়ো সবাই বলো তো একসাথে সমস্ত প্রশংসা একমাত্র বিশ্বপতি পালকে এগুলাই তো এতক্ষণ বলছি নাকি তারপরে কি যিনি পরম করুণাময় অতি দয়ালু তারপরে বিচার দিবসের মালিক তারপরে আমরা তোমারি ইবাদত করি তোমারি কাছে সাহায্য প্রার্থনা করি হে আল্লাহ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 নাজাদ হয়ে যাবো আল্লাহর জান্নাতে চলে যাবো কিন্তু এই কথার ভিতরে বলতে সহজ মানা অনেক কঠিন এই কারণে বিশ্বাস করিয়া তারপরে শুনতে হবে বুঝতে হবে মানতে হবে নাকি <coughs> খারাপ লাগছে ওকে আল্লাহ হাফিজ